من استطاع إليه سبيلا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رجا کا یوم ولدت امه رواه البخاری وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة الى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنة رواه مسلم تو ٹھنڈے تو بند کر دیتے ہو যাবতীয় হামদসানা মহান রব্বুল্লা আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের সম্মানিত মুসল্লিবৃন্দ বিশুদ্ধভাবে হজ পালনের গুরুত্ব এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বা পেশ করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তো আইলাইহি উনীব হজ এমন একটা এবাদত জান্নাত পাওয়ার জন্য জান্নাতের সদস্য হওয়ার জন্য অল্প টাইমে যে এবাদতটা প্রয়োজন তার নাম হল হজ অন্য কোনো এবাদত করে এত অল্প সময়ে জান্নাত লাভ করা যায় না মাত্র পাঁচ দিনের কর্মসূচি পালন করলেই একজন ব্যক্তি জান্নাতের সদস্য হতে পারে হ্যাঁ সালাত আদায় করলেও জান্নাত পাওয়া যায় সিয়াম পালন করলেও জান্নাত পাওয়া যায় জাকাত দিলেও জান্নাত পাওয়া যায় আরও আমুল আছে যেগুলোর মাধ্যমে জান্নাত পাওয়া যায় তবে ইসলামের রকুন পাঁচটি তার মধ্যে হজ একটি অন্যান্য ইবাদতের মতো নয় সালাত আদায় করে জান্নাত পাবেন তবে মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে এক অক্ত যদি ছেড়ে দেন আপনি স্বেচ্ছায় তার হিসাব কেয়ামতের মাঠে আপনাকে দিতে হবে হ্যাঁ সিয়াম পালন করলেও জান্নাত পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই তো যতদিন আপনি সুস্থ থাকবেন বেঁচে থাকবেন ততদিন আপনাকে শ্যাম পালন করতে হবে জাকাতের ক্ষেত্রেও তাই কিন্তু হজ মাত্র একটা এবাদত যেটা পাঁচ দিনের কর্মসূচি পালন করলে জীবনে একবার করলে জান্নাত পাওয়া যায় এবং নেকির কথা বলা হয়নি সেখানে একশো একুশ নম্বর হাদিস সহি মুসলিম খুলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে আল উমরা তুইল আল উমরা কেফারতুম বাইনা হুমা এক উমরা থেকে আর এক উমরার মাঝখানে অর্থাৎ দুই উমরা যদি কোনো ব্যক্তি করে তা মাঝখানে যত পাপ হয় আল্লাহ সব ক্ষমা করে দেন তারপরে উমরা থেকে হজ্জের নেকি কত বেশি ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ আর কবুল হজ্জের কোনো নেকি নাই জান্নাত ছাড়া ওটা নেকির দরকার হয় না যদি হজ কবুল হয়ে যায় তার প্রতিদান সরাসরি জান্নাত লাইসাল্লাহ রসুল্লাহ সাল্লামের বলার ঢংই আলাদা লাইসালাহু জাজা জান্নাত এর কোনো প্রতিদানই নাই একমাত্র প্রতিদান হলো জান্নাত অথচ কর্মসূচি একবারের পাঁচ দিনের এই কর্মসূচিকেও যদি পালন করতে পারে আর কবুল হয়ে গেলে তার কোনো প্রতিদানই নাই একমাত্র প্রতিদান আল্লাহ রব দান করেন জান্নাত কিন্তু দুর্ভাগ্য হলো এই এবাদতটাই পালন করি আমরা যে ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা নেই একটিবার চিন্তা করেন কেতাবুসলাহ সালাত অধ্যায় হাদিসের গ্রন্থসমূহ রয়েছে ধরুন পাঁচশো পৃষ্ঠায় আছে হাদিসের গ্রন্থের মধ্যে তিনশো পৃষ্ঠায় আছে সালাত অধ্যায় ষাট বছর যাবৎ সালাত আদায় করছেন এখন আপনার সালাতে ভুল আছে যদি আপনাকে বলে দিই বই পড়ছেন সালাত আদায় করা দেখছেন আলোচনা শুনছেন বাস্তব প্রেক্ষাপট দেখছেন এরপর ভুল থেকে গেছে ষাট বছর যাবৎ আদায় করছেন সালাতের মতো হজও একটা রুকুন বিশুদ্ধ না হওয়ার মৌলিক কারণ হলো আপনি এত ব্যস্ত মানুষ ফ্লাইট কোন দিন অমুক দিন ছোট্ট একটা বই সংগ্রহ করলেন করার পরে বিমানে উঠার পরে বইটা দেখছেন তাও বয়স শেষ হয়ে গেছে চশমা অর্ধেক দেখেন অর্ধেক দেখেন না একেতে ছোট বই তখন গিয়ে তাড়াহুড়া করে কি পড়তে হবে এখন কি বলতে হবে মোয়াল্লামের দ্বারস্থ হচ্ছেন মোয়াল্লিম যে একটা ধোকাবাজ এটাও আপনার জানা নাই অধিকাংশই যদি একজন দুইজন তিনজন ভালো না থাকতেন তাহলে বললাম সবই কার উপরে বিশ্বাস দেখা যায় না যারা মোয়াল্লিমদেরকে কেন বলতে হবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাবুল আলমেন যারা হজ পালন করতে যায় তাদের অভিযোগের কারণে মোয়াল্লেমদেরকে পিঠ মুড়ে বাধা আল্লাহ সামনে দাঁড় করানো হবে কারণ ওরা দায়িত্ব পালন করেনি আপনি মোয়াল্লামে দ্বারস্থ হচ্ছেন কিন্তু মোয়াল্লামে দরকার ছিল আরো তিন মাস আগ থেকে আপনি হজে যাবেন নিয়াত করেছেন অনেকদিন আগে কেতাবুল হজ হজ অধ্যায় কিন্তু এরকম তিনশো চারশো পৃষ্ঠায় হাদিসে বর্ণিত হয়েছে সালাতের ক্ষেত্রে ষাট বছর যাবৎ সমাধান করতে পারেননি আর হজ্জের ক্ষেত্রে মাত্র আপনি দেড় মাসে পনেরো দিনে এক মাসে সব শিখে নিলেন আপনি এত ছোট মনে করলে হবে নেকি অনেক কিন্তু পরিশ্রমটা কি আপনার মানে হজ করার আগ্রহ বা অনুভূতি এর পদ্ধতি জানা এইগুলোর ব্যাপারে আপনার তেমন কোনো আগ্রহ নেই হজ আমার উমরাটা এখন অধিকাংশ মানুষের জন্য পিকনিকের মতো হয়ে গেছে নওজুবিল্লা আল্লাহ আমাদেরকে মাফ করুক আমি পরে বলছি কিন্তু কেন বিশুদ্ধভাবে আদায় করতে পারি না হজে যাওয়ার আগেই টার্গেট থাকে আপনার যে হজ থেকে ফিরলেই তো আলহাজ হয়ে যাব যাবো নাম কি এখানে গতদিনে সালাপ পড়ে বের হচ্ছে নাম জিজ্ঞেস করতে বললেন যে আমার নাম আলহাজ রফিকুল ইসলাম টার্গেটে আলহাজ কখন লিখবে বা হাজির সাহেব বলে মানুষ কখন ডাকবে আঠাশশো নম্বর হাদিস ইবনু মাজা খুলেন রসুল্লাহ সাল আলহাসাল্লাম হজ করার সময় খুব জোরে জোরে বলছেন আল্লাহ হাজ জাতুন লা রিয়া ফিহা ওলা সুমা আল্লাহ কেবল হজ করতে এসেছে মানুষকে দেখানোর জন্য না মানুষকে শোনানোর জন্যও নয় সারা হজ্জে তিনি এই কথাটা বললেন আল্লাহ হাজ্জাতুন লা রিয়া ওলা সুমাহা মানুষকে দেখানোর জন্য না মানুষকে শোনানোর জন্য না কেবল তোমার জন্যই হজ করতে এসেছে বারবার বলছে আল্লাহ হে আল্লাহ হাজ্জাতুন কেবল হজ করতে এসেছে লা রিয়া ফিহা ওলা সুমাহা আর আমার টার্গেটে বাংলাদেশে থাকতে হজ নষ্ট হয়ে গেছে আপনি মক্কায় গিয়ে কি করবেন টার্গেট হলো হাজি বলা আলহাজ বসানো যেমন নেকি বেশি তেমন প্রস্তুতি স্বচ্ছতা বেশি থাকা লাগবে আমি আপনাদের উদ্দেশ্যে পরামর্শ দিব প্রথমত চারটা প্রস্তুতি শারীরিক প্রস্তুতির পাশাপাশি চারটা মৌলিক বিষয় আপনাকে ধরে রাখতে হবে এক আপনার আকিদা স্বচ্ছতা দরকার শুধু হজ না যে কোনো এবাদত বিশুদ্ধ আকিদার মাধ্যমে যদি না হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে অথচ হজ করতে তার নিয়াত করার পরে ফ্লাইটের ডেট হয়েছে অমুক দিন যাব যাত্রা তার আগেই পীরের দরকার গিয়ে বলছে বাবা হজে যাচ্ছি তুমি একটু দোয়া করো আল্লাহ যেন সহি সালামতে ফেরত নিয়ে আসে ও তো হজে যাওয়ার দরকার নেই হজ শেষ ও আল্লাহকে বলে না মরা বাবা তা কত শ বছর আগে মরেছে বা ওখানে আসেই কিনা তা কে জানে বাইজিদ বোস্তমের কবর তো চিরাগঙ্গে তার একত্রিশটা কবর আছে শুধু ইরাকেই সরি ইরানে কবর আছে তার একত্রিশটা জীবনে কোনোদিন বাংলাদেশে আসেননি তিনি কিন্তু ঠিকই কবর আছে সেরফ ব্যবসার মতো ব্যবসা শাহজালালেও চলে সব জায়গায় যত উরুষ হয় সব জায়গাতেই মরা কত বছর আগে মরেছে ওই তার কাছে গিয়ে সাহায্য চাচ্ছে হজে যাবে তাই সাহায্য চাচ্ছে তার কাছে গেছে আর একজন প্রস্তুতি নিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে কি কি চাইব ওরা নোট করেছে রাসুলের কাছে চাইবে নোট করেছে এক একটা দরুদ লিখেছে এত ভুয়া এই নিয়ামুল কোরআনের মধ্যে কত ভুয়া দরুদ লেখা আছে তা কল্পনা করা যায় না সবগুলো নোট করেছে করার পরে যে রওজায় বসে বসে একটা করে পড়ছে আর একটা করে চাচ্ছে আল্লাহর কাছে আল্লাহর কাছে বেটা এটা রাসুলের কাছে চাওয়ার কি দরকার তো যদি টার্গেটই থাকে এটা যে নবী মোহাম্মদ আলহামের কাছে গিয়ে আমি চাইব এখানে কথাটা বলে দি রওদা বলেন তো রওজা মানে কি কে বলতে পারেন এদিকে একজন বলেন না হ্যাঁ রওজা মানে কি হলো না উত্তর আপনারা বলেন তো দেখি কবর এর ঠিক উত্তর দিয়েছে আপনারা তো হাদিস ভিত্তিক উত্তর দিলেন ইনি তো হলেন পপুলার উত্তর দিলেন অধিকাংশ মানুষ বাংলাদেশের জানে উপমহাদেশের মানুষ জানে রওজা মানে কি রাসুলের কবর এটা সম্পূর্ণ একটা রং ধারণা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিলেন মা বাইনা বাইতি ও মিম্বারি ও রৌদা তুমিন রিয়াজিল জান্না আমার বাড়ি এবং মেম্বারের মাঝখানে জায়গাটার নাম হলো রওদা এটা জান্নাতের একটা টুকরা এটা একটা নিদর্শন ও মিম্বারি আলা হাউদি আর আমার মিম্বারটা আল্লাহ যে আমাকে হাউস দান করেছেন কাউসার দ্বারা করেছেন এই কাউসারের উপরে মেম্বারটা প্রতিষ্ঠিত এর অনেক তাৎপর্য আছে তার মধ্যে একটা ছোট্ট বলেনি যদি মদিনার এই কড়া আবহাওয়া কেউ মেনে নিয়ে সেখানে অবস্থান করে আর মারা যায় সহি মুসলিমে বুখারিতে অনেকগুলো হাদিস আসছে আল্লাহ রাসুল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন কাউসার পানি সেখানেই পান করানো হবে কত লক্ষ কোটি বিলিয়ন গ্লাস থাকবে সেখানে রাসুসাল্লাম বলছেন তারকার মতো থাকবে তোমরা যেন আসমানে তারকা দেখো না দেখলে মনে হবে এত ঝকঝকে সব কাউসারে পানি পান করার পাত্র সাজানো আছে এত ঝকঝকে তারকার মতো আমার উম্মত সেখান থেকে নেবে আর পানি পান করবে এটা কাউসার আমরা রওজার ব্যাখ্যাটাই ভুল দিয়েছি একজন ভালো মানুষ ভালো আকিদা তিনি আমাকে বলছেন যে উমরায় যাচ্ছেন তো রাসুলের রজায় আমার কবরটা সালামটা পৌঁছা দিন তো আমি বললাম যে আপনিও রজাকে কবর বানা দিলেন কবর না রওজা মানে কবর না এই ভুলটা সংশোধন করে নিতে হবে হ্যাঁ মাঝখানে জায়গাটুকু হাদিসটা এরকম যে ইন্নাল জান্নাতা তাহতা দিরালি সুইফ তরবারির ছায়ার নিচে জান্নাত এর দ্বারা কি বুঝলেন আর কোনো ব্যাখ্যা নাই হাদিসে আর একটা হাদিস আছে ইন্নি অজত্তু রয় হাতাল জান্নামিন ওয়ারাই ওহুদ ওহুদ পাহাড়ের পার্শ্বে থেকে আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি কি বুঝলেন এর দ্বারা তো ঠিক এধারের রওজাটা জান্নাতের একটা টুকরা জান্নাতের বাগানের একটা টুকরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিলেন কিন্তু এর ফজিলত কি কি হবে মহাদ্দিসগণ বলতে চাচ্ছেন যে যুদ্ধ করে আল্লাহ রাস্তায় শহীদ হলে সে জান্নাতে চলে যাবে এটা তাহতা জিলালি সৈয়ফ তরবারি ছায়ার নিচে জান্নাত ঠিক এই রকমই এই জায়গাটুকু এখানে যদি কেউ এবাদত করে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবেন এবাদত কবুল করবেন যার মাধ্যমে সে জান্নাত পাবে এতটুকু কিন্তু রওজাকে কবর বানিয়ে আমাদের দেশে পূজা করা হয় এটা ঠিক নয় এই ভুল সংশোধন আমাদের করতেই হবে অনুরূপভাবে আরো কিছু বিষয় এক নম্বর বললাম আকিদা সংশোধন দুই নম্বর বলবো যে আপনার হজ্জের পদ্ধতিটা আগে ভালো করে জেনে নিন রসুল্লাহ সাল্লাম মাঝে মাঝেই বলতেন খুজু আন্নি মানা সিকাকুম বিদায় হজ্জের আগে তিনি হজ আর করেছেন মক্কায় থাকা অবস্থায় এই জন্য বিদায় হজ বলা হয় শেষ হজ বলা হয় এটাকে তো এই হজ্জে রাসুল সাল্লাম বলছেন হুজু আন্নি মানা সিকাকুম এই শব্দে আসছে সরাসরি বাইহাকির মধ্যে নয় হাজার সাতশো ছিয়ানব্বই নম্বর হাদিস সনল কুবরা সনদ সহি সহি মুসলিম আসছে হুজু মানা সিকাকুম শব্দ আসছে এই কয়েকটা এবাদতের সাথে এই কথাটা জড়িত যেমন সলাতের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সল্লু কামার তুমুনি উসল্লি ওইভাবেই সালাত করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো এটা একটা মূলনীতি যত সালাত আছে সবই আদায় করতে হবে একজন ব্যক্তির নীতিতে তিনি হলেন মোহাম্মদ সাল্লাম অনুরূপ বলছেন কি হুজু আন্নি মানা সিকাকুম হজ্জের পদ্ধতি তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো কোথায় এহরাম বাঁধতে হবে কোথায় এহরাম খুলতে হবে তালবিয়া কখন পড়তে হবে তালবিয়া কখন শেষ করতে হবে কুরবানি কোন দিন করতে হবে মাথা নাড়া কখন করতে হবে উমরা কিভাবে করতে হবে কখন উমরা ভঙ্গ হবে কখন হালাল হবে ত্রুটি হলে কি হবে কোনো ব্যক্তির কাছ থেকে গ্রহণ করা যাবে না আননি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার পক্ষ থেকে গ্রহণ করো হজু আন্নি মানা সেকুম হজ্জের বইগুলো যেগুলো পড়ছেন আপনি এগুলো অধিকাংশই যে লেখা আছে হজ্জের উপরে লিখতে গিয়ে প্রচলিত অনেকগুলো বই সংগ্রহ করলাম করার পরে দেখছি যারা সহি আকিদার আলেম হিসাবে লিখতে গিয়েছেন আলহামদুলিল্লাহ তারা খুব ভালো লেখেছেন কিন্তু গদনাক বলে যদি দলিল ভিত্তিক লিখতেন প্রত্যেকটা আরো বেশি ভালো হতো দলিল ভিত্তিক মানে কি প্রত্যেকটা মাসালা দলিল পেশ করবেন যদিও বা একটা হাদিসের মধ্যে হজ্জের সব নিয়ম প্রায় চলে এসেছে কিন্তু এরপরে মানুষ যেন আরো দৃঢ় হয় এই জন্য দলিলগুলো উল্লেখ করা এই সংখ্যা খুব কম যেগুলো শুদ্ধভাবে লেখা আছে কিন্তু দলিল নাই আর বাকি বইগুলো সব নিজের মতো করে নিজের ধারণা মোতাবেক যে কেউ কেউ বই লিখেছেন নিজে যেভাবে হজ করে আসছেন ওইভাবে লিখেছেন কত বড় মূর্খতা এই জন্য বহু ভাই আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান বলেন যে সব কথা যে উল্টা বলেন আপনি অনেকেই বলতেছে সব কথায় উল্টা বলেন কেন আমরা উল্টা বলি না আমরাই সোজা বলি আমরা যতটুকু বলি দলিলের ভিত্তিতে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কিন্তু যেগুলো শুনেছেন তার কি কোনো দলিল আছে রজার কথাই যদি বলি রজা বলতে আপনি কবর বুঝেন দলিল কোথায় পেলেন আপনি রজা মানে কবর কোথায় পেলেন আপনি এটা কোনো ভুয়া জাল দলিল নয় রহমানের কবর তো আপনি কিভাবে বলছেন উত্তর দিচ্ছেন কিভাবে মানে যেটাই বলছি যেটাই পেশ করছি তার কাছে সেটাই ভারী হয়ে যাচ্ছে হজে যাওয়ার আগে হজ্জের বইটা একজনকে দিয়েছে পড়ার পরে বলছে যে এদের সাথে গেলে হজই হবে না শেষে কাফেলার অর্থাৎ ওটা কি বলে যে মুআল্লিম যিনি হজ যিনি হাজি সংগ্রহ করেন উনি বলছেন যে আপনার বই পড়ে যদি পড়াই যদি মানুষকে তাহলে সামনের বছর কোনো হাজি পাবো না আমি অতএব বই বন্ধ থাকে তাহলে এটা আবার কি বলেন আপনি আপনি দশজন হলেও নিয়ে যান সই ভস করান তাহলে কি আপনার ব্যবসা উদ্দেশ্য না মানুষের খেদমত করার উদ্দেশ্য আপনারা কষ্ট পাবেন না কিন্তু বাস্তব চিত্র বলছি সঠিক আকিদা আগে পোষণ করতে হবে তারপরে না হজ্জার কথা আকিদা পড়তে গিয়ে দেখছে যে সবই উল্টা লেখা বলছে না এর সাথে হজ করতেই যাওয়া যাবে না তো মোয়াল্লেমরা তখন বলছেন যে ঠিক আছে আগে মানুষ বুঝুক ভালো করে তারপরে চেষ্টা করব আপনাদের বইগুলো দিয়ে মানুষের আকিদা সংশোধন করার কারণ আমার হাজি কমে যাবে শেষে আমার লাভটা কি হবে অবস্থা যদি এমনটা হয় তাহলে মুআল্লিমরাও তো বিপদে আছে এখন যারা কাফেলার মানুষ তারাও বিপদে আছে না আপনাদের বলবো কথাগুলো নতুন মনে করবেন না মদ্দান্নি একটা কথা ভাষা আছে চালু বাংলা ভাষায় মদ্দান্নির পরিচয় হলো এই আপনি যে পুরুষ মানুষ আপনার ভিতরে যে কিছু বুদ্ধি জ্ঞান আছে এর পরিচয়টা দেওয়ার জন্য দলিলগুলো খোঁজার জন্য বেশি টাকা লাগে না ইসলামিক ফাউন্ডেশনের বুখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা কিনেন না হলে তাহরিদ পাবলিকেশনে যান আহলাদিস লাইব্রেরিতে যান যাওয়ার পরে কিনে যদি আলেম মানুষ হন তাহলে বুখারি মুসলিমগুলো আরবি কিনেন বাংলা বাজারে পাওয়া যায় চক বাজারে পাওয়া যায় বাড্ডাতে পাওয়া যায় কিনেন কেনার পরে ভালো করে যাচাই করুন করার পরে আপনি আমুল করা শুরু করুন ওই হুজুর বলেছে গাই সার হলে সমস্যা নাই এই রকম আকিদা পোষণ করে ইবাদত করে যান না বলে দিছে পিস সাহেব যে এই গাইটা বিক্রি করে আসো তো ভক্তরা নিয়ে যাচ্ছে তো বলছে যে কোথায় যাচ্ছ বলছে গায়ে বিক্রি করছে গায়ে না তো ষাঁড় তো এটা দেখছি ওটা তো ষাঁড় এড়ে গরু এটা তো বলছে হুজুর বলেছে গায়ে ষাঁড় হলেও সমস্যা নাই আকিদা যদি এই রকম পচা আকিদা নিয়ে হজ করতে যান হজ করার দরকার নেই আপনার আপনাকে কে বলেছে এইভাবে পচা আকিদা হজ করতে আপনি একটা কথা শুনে আপনি আমল করা শুরু করে দিলেন আর সব কথা নতুন মনে হয় আর কত মনে যে গালাস করে ফোন ধরলে ওকে গালি শুরু করে দেয় ফুলটা এই যে সালাতের উপরে পঠিতব্য দুয়া মানুষের সামনে দিতে না দিতেই কারণ আগে যে একটা গল্প করেন আপনারা পচা ঘি খেয়ে খেয়ে খেয়ে খেয়ে মানে স্বাভাবিক হয়ে গেছে একদিন ভালো ঘি দিয়েছে ওই দিন পেট খারাপ হয়ে গেছে একবার ঘটনা এমনটাই হয়েছে বর্তমানে দিলাম দেওয়ার পর বলছে সব কি লিখেছেন আমি বললাম যে রিফারেন্স দেওয়া আছে না ওখানে আপনার চোখ বুদ্ধি কিছু নাই আশ্চর্য কত লেখা দেখলাম সালাতের পর পঠিতব্য দোয়া এইগুলো এইগুলো এইগুলো আমি বললাম যে রেফারেন্সগুলো পড়ে দেখেন রেফারেন্স দেওয়া আছে ওখানে এক জায়গা তো লেখা নাই যে সালাতের পরে ওটা আম দোয়া লেখে রাখছে বুঝলেন কথা আস্তাক ফিরুল্লাহ আল্লাহ এটা কি সালাতের পরে পঠিতব্য খাস দোয়া কি এটা লিখে রাখছে ওটা এটা যে কোনো সময় পড়তে পারে এটা আপনি উল্টা মনে করবেন এটাই স্বাভাবিক কারণ প্রচলিত ধর্ম একটা চূড়ান্ত ধর্ম একটা দুইটা এক জিনিস না একটা চলমান ধর্ম একটা চূড়ান্ত ধর্ম চূড়ান্ত কেটা কোনটা সেটা আপনি খুঁজে নেন পিওরিটি দেখবেন মানে কোনটা সঠিক সেটা দেখবেন না কোনটা জনপ্রিয় সেটা দেখবেন যে না ইসলাম জনপ্রিয় কোনটা সেটা দেখেনি খাঁটি কোনটা সেটা দেখেছে আপনার আসলটা মানা লাগবে তিন হজ্জে যাওয়ার আগে রুজি হালাল কিনা আগে দেখে নিন আপনি মনে করছেন জমি বিক্রি করে হজে যাবেন যান কিন্তু যেটা খান ওটা কি হালাল না হারাম জমি বিক্রি করে দিলেন কিন্তু যেটা আগে থেকে খাচ্ছেন ওইটা কি হালাল না হারাম আগে তৌবা এই মর্মে আল্লাহ আর কোনদিন হালাল বস্তু ভক্ষণ করব না হারাম বস্তু ভক্ষণ করব না আল্লাহ আমি তোমার কাছে তৌবা করছি আর কোনদিন হারাম বস্তু ভক্ষণ করব না এই মর্মে আগে তৌবা করেন করার পরে আপনার সম্পদ যদি হারাম থাকেও আল্লাহ রব্বুল আলমী সেটাকে হালাল করে দিবেন আগে তৌবা করেন আপনি কিন্তু চাচ্ছেন যে এই এই চাকরির টাকাগুলো রেখে দিলাম আলাদা করে এটা দিয়ে আমি হজ করতে যাব চাকরি যেহেতু এটা হালাল আপনি যে খাচ্ছেন পোশাক কিনছেন স্ত্রীকে দিচ্ছেন এগুলো কি তৌবা ছাড়া মাপ নাই আগে তৌবা করেন হারাম বর্জন করলাম রসুল্লাহ কে নৌমাদ কৌকাল নৌমার ইবনু কৌকাল সাহাবি বলছেন আল্লাহ রসুল একশো সতেরো নম্বর হাদিস সহি মুসলিম ইয়া রসুল্লাহ ইজা সল্লাইতুল মাকতুবা ও আহাল্লালতুল হালাল ও হারামতুল হারাম আদখুলুল জান্না আদখুলুল জান্না যদি পাঁচক্ত সালাত আদায় করি আর কোনো সালাত পড়বো না শুধু পাঁচ অক্ত ফরজ সালাত আদায় করব। এবং হালালকে মানব হারামকে বর্জন করব। তাহলে কি জান্নাতে যেতে পারবো তখন আল্লাহ রসুল বললেন যে অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবা দুইটা শর্ত হালাল গ্রহণ হারাম বর্জন অশক্ত সালাত তাহলে এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তাহলে হালাল হারাম কেমন বিষয় অতীব গুরুত্বপূর্ণ বিষয় আর একটা চার নম্বর প্রস্তুতি হল হজ্জে যাওয়ার আগে যিনি ভালো আলেম জানেন হজ সম্পর্কে তার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া অন্তত তিন মাস আগে বাকি তিন মাস যেন আপনি প্রস্তুতি নিতে পারেন নিজে নিজে এটা একটা আবার ধারণা করেন না আপনারা হজ বিশুদ্ধ হওয়ার জন্য বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন একটি ভালো বিশুদ্ধ হজ কাফেলা খুঁজে বের করা প্রথম টার্গেট তবে আপনারা কেউ আল্লাহর রহম করুক কেউ মনে করবেন না মুজাফর বিন মোহসিন কোন কাফেলার সাথে জড়িত আছে নাউজবিল্লাহ আল্লাহর কসম আমি কোন কাফেলার সাথে জড়িত না এই বিষয়ে বলতে গেলে মানুষের মনে খারাপ ধারণা তৈরি হয় আল্লাহর কসম আমি ভালোর জন্য বলছি সব বেদাতি কাফেলা বর্জন করে আপনাকে দেখতে বিশুদ্ধ কাফেলা কোনটা সেই কাফেলার সাথে হজ করতে যেতে হবে না হলে হজটা মাটি হবে আপনার হবেই আপনাকে প্রথমেই বিমানবন্দর থেকে তাকবির বলানো শুরু করলো অর্থাৎ তালবিয়া পড়ানো শুরু করলো তো হস্ত এখানে রেখে গেলেন যদি দাপট এই গত কয়েকদিন আগে মুরব্বীর দাপট দেখে কে বলছে না এখান থেকেই করা যাবে আমি বললাম মানুষকে ডিরেকশন দেন কোরআন এবং সন্না থেকে বিমানবন্দর থেকে তালবিয়া পড়তে হবে এর কোনো দলিল নাই তখন বলছেন যে দলিল আপনারাই জানেন মানুষকে বিভ্রান্ত তো আপনারা এইভাবেই করছেন কোন বিপদ আমি বললাম যে লাভবাহিক শব্দের অর্থটা কি জানেন তো বলছে ওটা জানার কি দরকার আমার বললাম যে জানার কি দরকার মানে আপনি যে বলছেন লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক লা শারিক আলাকা লাভবাহিক বারবার বলছেন লাভবাহিক কথাটা এর অর্থ যদি আপনি জানতেন তাহলে বলতেন না যে আমি বিমানবন্দর থেকে তালবিয়া পড়বো লাভবাহিক মানে হে আল্লাহ আমি আপনার কাছে হাজির ব্যাকুব বাড়িতে আছে এখানে লাভবাহিক পড়তেছে হাজির হলো কখন মিকাতে যাওয়ার পরে না বলবে আর এখন কত সুন্দর পদ্ধতি বের হয়েছে একজন ব্যক্তি নিজেই স্ক্রিনে দেখতে পাচ্ছে এত কিলোমিটার পরে আমি মিকাতটা পাবো তারপরে ঘোষণা হচ্ছে যেন অজু করে যদিও শর্ত না অজু করে এহেরাম পাততে হবে এহেরাম আপনি পরে রওনা দেন এহেরাম বাড়ি থেকে যদি বাড়ি বিমানবন্দরের কাছে হয় বাড়ি থেকে পরে আপনি রওনা দেন কিন্তু নিয়াতটা করবেন যখন মিকাত অতিক্রম করবেন তখন তার আগে হজ্জের নিয়াত করা যাবে না নিয়াতের সাথে সংশ্লিষ্ট হলো লাভবাইক উমরাতন লাভবাইক হজ্জাতন এ শুরু হজ্জান শুরু হলো এটা মানে নিয়াত করা মাত্রই লাভ তালবিয়া পড়া শুরু করে দিলেন আরো দোয়া দরুদ পড়বেন আর জীব গায়ে যত শক্তি আছে তত শক্তি দ্বারা তালবিয়া পড়তে হবে হাদিস আসতে এটা যখন তালবিয়া পড়া শুরু করলেন সাহাবাকেরা ঠিক তখনই জিবরিল আমিন এসে বলছেন যে তাদেরকে তুমি বলো যে তারা যেন মানে সবচেয়ে জোরে তালবিয়া পড়তে থাকে হাদিস এইভাবে আসছে তো তখন এহরাম পরার এহরাম বাধা এক জিনিস না আবার ভালো করে বলি বাড়ি থেকে বা বিমানবন্দর থেকে এহরাম পড়তে পারবেন কাপড়টা কিন্তু তালবিয়া পড়ে বাধা মানে নিয়াত বাধা বলেন নিয়াত বাধা নিয়াতটা করবেন মিকাতে গিয়ে তার আগে নয় এরপরে আরো অনেক কিছু ভুল আছে প্রত্যেকটা বলাটাও কঠিন এক ক্ষুদার মধ্যে সব জিনিস নিয়ে আসা যায় না অন্তত কাফেলাটা সঠিক হওয়া লাগবে মোয়াল্লেম যদি কঠিন হয়ে যায় একসঙ্গে একশো জন হাজি আছে আরাফার ময়দানে উপস্থিত আপনি এখন কি আপনি একা জহর দুই রাগাত আস্তর দুগের একসঙ্গে পড়তে পারবেন ওরা তো সোননাথ সহ চার চার আট রাকাত পড়ে তারপরে না জহর শেষ করবে আপনি যদি আলাদা পড়তে যান একদিকে লজ্জা পাবেন আর একদিকে হাজার মানুষ বলবে আমরা পড়লাম জামাতে আর তুমি পড়লে একে একে জানলেন ভালো কথা এটা একটা বড় সমস্যা করে দিবে আপনার আপনি মিনাতে সালাত করবেন মিনাতে সালাত কসর হয় জমা হয় না কসর মানে জমা মানে জহরের টাইমে জহর পড়তে দুই রাকাত আসরের টাইমে আসর পড়তে দুই রাকাত আর এখানে জহরের টাইমে আসর দুই রাকাত পড়ে নেবেন এটা চলবে না মিনার ইবাদত এটা তো সেখানে সবাই পড়ছে একসঙ্গে জহরের টাইমে জহর চার রাকাত পড়ছে সুন্নাত সহ আসরের টাইমে আসর চার রাকাত পড়ছে আপনি একা কি নারী হন বা পুরুষ হন যদি পড়তে যান কত প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে তার হিসাব নিকাশ নাই আপনি যখন তফ করবেন মানে মুজদালেফায় যখন যাবেন আবার বিপদে পড়বেন আপনি সেখানে গিয়ে দেখবেন রাসুল্লাহ সাল্লাম বলছেন যে মাগরেব মাত্র তিন রাকাত এশা মাত্র দুই রাকাত এখানে বিতিরও চলবে না মাত্র তিন রাকাত মাগরিব এশা দুই রাকাত পড়ে শুয়ে যেতে হবে রাত্রে কোনো তাহাজ্যত নাই কোনো এবাদত নাই কিছু নাই একটানা ঘুমিয়ে ফজরের শুধু দুই রাখা সালাত পড়া লাগবে এখানে ফজরের সোননাথ পড়া লাগবে না কোনো সালাত নাই মিনার এক বিধান আরাফার এক বিধান মুজদালেফার আর এক বিধান মক্কা এসে আর এক বিধান মক্কায় মকিম ইমামের পিছনে পড়ছেন সালাত আপনাকে চার রাখাতি পড়তে হবে হজ শরীয়ত একেই বলে আপনি প্রশ্ন করতে পারবেন না কি ব্যাপার মক্কায় আদায় করে আসলাম দুই সালাত একসঙ্গে আমি যখন হোটেলে পড়ছি মিনা এসে পারবো না কেন তিন দিন অবস্থান করব মিনায় পারবো না কেন এই প্রশ্ন চলবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে করেছেন ওইভাবেই করতে হবে আবার মিনা থেকে আপনি আরাফা যাচ্ছেন আশ্চর্য ব্যাপার ওখানে গিয়ে জহর দুই রাখাত আসর দুই রাখাত এক আজানে দুই একামতে একসঙ্গে পড়ছেন মিনাতে পারলেন না মিনার আরাফে খুব দূরে আবার এই সালাতে মুজদালফ হয়ে যাচ্ছেন মিনাতে বেতির পড়া যাবে ফজরের সুন্নাত পড়া যাবে কিন্তু মুজদেলাফাই গিয়ে বেতেরও চলবে না ফজরের সুন্নাতও চলবে না দলিল এইভাবে আসছে এইভাবে আপনাকে বলতে হবে কিন্তু মোয়াল্লেম ভালো না থাকলে এই এবাদতগুলো করা সম্ভব নয় হবেই না তর্ক বিতর্ক অনেক আর আরাফাই থেকে পুরো টাইমটা থাকার পরে কি করে জানেন আসরের সালাদটা জামাতে আদায় করার পরে একটা লম্বা একটা মুনাজাত ধরে প্রত্যেক মোয়াল্লেমে অধিকাংশ মোয়াল্লেম মনে হয় বুঝাতে পারলাম আপনাদেরকে একদিকে আরাফার টাইম শেষ হয়ে যাচ্ছে আর একদিকে তারা মানে জহরের পর থেকে নিয়ে মাগরেবের আগ পর্যন্ত আরাফা এই টাইমটাই দোয়া করতে হবে দোয়া কবলের সময় দুর্ভাগ্য হলো এই যে এই টাইমটাতে যে ঘটনা ঘটছে সেটা কি সেটা হলো একটা বেদাতি মুনাজাত করে দিচ্ছেন মোয়াল্লেম সাহেব কান্নাকাটি করে অস্থির একবারে নিজে কিছু চাইতে পারলেন না মোয়াল্লিমের বক্তব্য হলো এই যে এরা তো কি ভাষায় দোয়া করতে দোয়া করবে সেটা তো জানে না যার কারণে একটু মোনাজাত করেই নি নাম বলবো না এক দুইজন আহলে হাদিস সহি আকিদার এই নোংরা কাজ করেছে স্বচোখে দেখা এর বিচার কি হবে বলেন তো দেখি আশ্চর্য মানুষকে নিয়ে একসঙ্গে মুনাজাতটা মেরে দিল অথচ আপনি আরাফার মাঠে অবস্থান করছেন সেখানে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম মূল জায়গা থেকে নামিরার থেকে ফিরে আসলেন মাওকেফে যেখানে অবস্থান করছিলেন একটা তাবুর মধ্যে যত সময় গড়িয়ে যাচ্ছে তত দুয়ার গতি বেশি বাড়ছে হাদিসে আসছে আপনাকে একাকী হতে হবে চার পাঁচজন মিলে একসঙ্গে আরফ অবস্থান করছেন আপনি আল্লাহর কাছে কাঁদতে পারবেন না সবচেয়ে ভালো বুদ্ধি হলো এখান থেকে আপনি বেরিয়ে যান যাওয়ার পরে যেখানে একাকিত্ব জায়গা পাবেন কেউ পরিচিত নাই সেখানে গিয়ে যেহেতু কোনো সালাত নাই শুধু দোয়া ছাড়া দোয়া ছাড়া কোনো সালাত নাই আপনি হাত তুলে দোয়া করতে থাকেন কেউ জানল না আপনি কাঁদছেন পাপের জন্য কিছু চাওয়ার জন্য জান্নাতের জন্য আল্লাহ ফিরে যাব কিনা জানি না দুই দিন পরে মৃত্যু হবে মরার পরে কি হবে তুমি কবরে আজাব আল্লাহ মাফ করে দিও তুমি জান্নাতের সদস্য আমাকে বানিয়ে নিও আরাফার যে ফজিলত কল্পনাও করা যায় না মানুষ জানেও না পড়েও না আমি সিরিয়াল এই তিনটা জিনিস বলতে চারটা জিনিস বলতে গিয়ে কাফেলার কথা বলতে গিয়ে এই জায়গায় আসলাম তবে এখানে আরাফার বিষয়টা চলে আসলো এখানে এটা শেষ করে দিই রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন মামিন ইয়াউমিন আকসারামিন আইয়াতেকিল্লাহু ফিহি আবদান মিনান্নার মিন আরাফা আর কোনো দিন নাই যেই দিন অসংখ্য বেশি সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন আরাফার দিন ছাড়া অর্থাৎ আরাফার দিনে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন তিনশো ষাট দিনে আর কোনো দিন নাই যে দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন হাদিসে আর একটা কথা আসছে যে নার প্রত্যেক রমাজানের রাত্রিতে বা দিনে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেন রমাজানের তবে এই এই রমাজানের চেয়েও যে আরাফার দিনে বেশি মানুষকে মুক্ত করেন হাদিসের শব্দ আসছে উতাকা বহু বচন কিন্তু এখানে আসছে আকসার এর চেয়ে বেশি কোনো মানুষকে মুক্তি দেন না অর্থাৎ আরাফার দিনেই বেশি মানুষকে আল্লাহ মুক্ত করে জাহান্নাম থেকে এটাই ঠিক হ্যাঁ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন রমাজানে এটাও ঠিক তবে বেশি সংখ্যক মানুষকে মুক্ত করেন আরাফার দিনে এটাই হাদিসের অনুবাদ আমি জাহান্নাম থেকে মুক্ত বলতে পারে আল্লাহ এই আরাফার দিনেই তুমি বেশি মানুষকে মুক্ত করে জাহান্নাম থেকে তুমি মুক্তিপ্রাপ্তদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও আপনি দোয়া করতে পারেন যে আমার বাপ মারা গেছেন আমার দাদা মারা গেছে আমার নানি মারা গেছে নানা মারা গেছে আমার ভাই মারা গেছে স্বামী মারা গেছে আমার স্ত্রী মারা গেছে বলতে বলতে বলতে যারা গেছে ইতিপূর্বে সকল মুসলিম এর মধ্যে অন্তর্ভুক্ত করে দেন দিয়ে বলেন আল্লাহ তুমি তাদের সকলকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও আপনি মন খুলে দোয়া করেন আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন সেখানে কারণ ওই দিন বেশি মানুষকে মুক্তি দান করেন রাসুল্লাহ সাল্লাম বলছেন এটা যে হাদিসটা বলেন তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস সহি মুসলিমের আঠাশশো তিরানব্বই নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে সাহাবিরা শোনো আল্লাহ রব্বুল আলমিন এখন তোমাদের সবচেয়ে নিকটে অবস্থান করছেন অন্য দিনগুলোতে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন কিন্তু আরাফার মাঠে আল্লাহ রব্বুর আলমের বান্দার একেবারে নিকটে অবস্থান করেন বলেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ডেকেছিলেন আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে হাজির হয়েছে আরাফার মাঠে এখন আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ তাই তাদেরকে দান করবে পঁয়ত্রিশ পঁচাশি নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন খয়রু দুয়ায়ে দুয়াউমে আরাফা যে যেখানেই দোয়া করুক না কেন পিতা ছেলের জন্য মাতা ছেলের জন্য দোয়া করে জুমার দিনে দোয়া কবুল হয় শেষ রাত্রিতে দোয়া কবুল হয় রমাদানে দোয়া কবুল হয় শ্যাম অবস্থায় দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার জায়গার অভাব নাই তবে আরাফার মাঠের দোয়া আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া রাসুল সাল্লাম বলছেন সহিবনে হিবমান আঠারোশো চুরাশি নম্বর হাদিস আরাফার দিন গেছেন কোনো চিন্তা যেন না থাকে চিন্তা একটা আমাকে ক্ষমা নিতেই হবে চিন্তা একটাই আমাকে জান্নাত নিতেই হবে চিন্তা একটাই আমি যা চাচ্ছি আল্লাহর কাছে আদায় করবই রাসুল সাল্লাম বলছেন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ইসাদু ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আন্নি কদ গফরতুল আহম জনু বাহুম আমি তাদের জীবনে যত পাপ সবই ক্ষমা করে দিলাম ওয়াইন কানা আদাদো কতের সামায়ে ও রমলে আলিজিন যদিও যদিও তাদের পাপ আকাশে যে মুসুলধারায় বৃষ্টি নামে তার চেয়েও বেশি যদি হয় একটা পাহাড় গঠিত হয় যত বালিকুনা দ্বারা এত বালিকুনা সম্পূর্ণ যদি সমপরিমাণ পাপ যদি থাকে আমি আল্লাহ তবুও তাদের পাপ ক্ষমা করে দিলাম এটা হলো আরাফার মাঠ আল্লাহ বলেন ফেরেস্তাদেরকে ইউবাহিবিহিমুল মালাইকা ফেরেস্তাদের কাছে গর্ব করে বলেন ও ফেরেস্তারা তোমরা যে বলেছিলে তোমরা যে বলেছিলে এদের দ্বারা কি করবেন মা আরাদা হাউলাই দেখো তো তারা এখন কি চাচ্ছে তখনই বলেন তোমরা সাক্ষী থাকো ওদের জীবনের সমস্ত পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আরাফার মাঠে ক্ষমা নিতেই হবে কয়েকটা জায়গা আছে আপনি অনেকে আরাফার মাঠে যাই না আল্লাহ রব্বুল আলম তাদের ক্ষমা করুক মোয়াল্লিমরা বলে যে আপনার আমরা সেটা করে দিব আপনার হোটেলে থাকেন বুড়া মানুষকে নিয়ে গেছে টাকা তো উদ্দেশ্য অনুরূপভাবে আমি আপনাদের নসিহত করব প্রথমত যে তিন মাস আগে থেকে এক বছর আগে থেকে হজ্জের প্রস্তুতি নিন এগুলো জানুন হজে যাওয়ার পরে মক্কায় থাকাকালীন তিনটা কাজ বেশি করবেন গিয়েতে উমরা করে নেবেন তিনটা কাজ বেশি করবেন এক বেশি বেশি তফ করবেন এটা যখন ক্লান্ত হয়ে যাবেন বেশি বেশি সালাত আদায় করবেন একটাই জায়গা পৃথিবীতে একটাই জায়গা পৃথিবীতে সেটা হল মসজিদে হারাম হক্কা এই জায়গাতে চব্বিশ ঘন্টা সালাত চলে এটা মদিনাতেও চলে না এটা আসর পরে মদিনায় গিয়ে সালাত চলবে না ফজর সালাতের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত মদিনায় সালাত চলবে না তবে মসজিদে হারামে আসর পরে কি মাগরে পরে কি এশার পরে কি ফজর পরে কি চব্বিশ ঘন্টা তপ এবং চব্বিশ ঘন্টা সালাপ চলে তিন নম্বর কাজ করবেন সেটা হলো জমজমের পানি খাবেন আর দোয়া করবেন কথা বোঝা গেছে না কি বললাম এক তফ করবেন খালি আর পিকনিক করেন না মানে হজ্জে গেছে যাওয়ার পরে সাই করার পরে ঘুরছে মার্কেটে মার্কেটে এটা আপনার কি দরকার একটু রেস্ট নেওয়ার পরে শুধু তফ করতে থাকেন একদিনে চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা তফ করেন আপনি ক্লান্ত হয়ে যাবেন সালাত আদায় করা শুরু করলেন হারামে হোটেলে গিয়ে ভালো ভালো খেতে হবে আর এত রেস্ট নেওয়ার কি দরকার আপনার আর একা কি থাকবেন দল বেঁধে তফ করতে যাবেন না তফ করতে গিয়ে তফের যা ফজিলত এটা মানুষ জানে না তাই রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন নয়শো উনসত্তর নম্বর হাদিস উনষাট নম্বর হাদিস মান তফাবিল বেইতে ওয়াসল্লা রাকাতাইন কানাকা ইতকে রকাবাথিন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার তফ শেষ করে দুই রাখা চালাত পড়ল ওই ব্যক্তি যেন একটা গুলামকে আজাদ করে দিল গুলাম আজাদ করার অর্থ হলো গুলামের প্রত্যেকটা অঙ্গকে অঙ্গের বিনিময়ে নিজের অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া একটা তো অফ করলে এটা রসুল বলছেন লাইয়াদু কদামান ওয়ালা ইয়ারফা ওখরা ইল্লা হাত্তা বিহা খতিয়াতান ওয়ারফা বিহা হাসানাতান ওয়া কাতাবা লাহু ওয়ারফা বিহা দারাজাতান ওয়া কাতাবা লাহু হাসানাতান এক পা দিয়ে আর এক পা উঠানোর আগেই এর মাঝে আল্লাহ তার একটি পাপ ক্ষমা করে দেন তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন তার একটি নেকি আমুল্লামাই লিপিবদ্ধ করে দেন তাহলে কতবার ধাপ নেওয়া লাগে আপনি তফ করতে থাকেন এরপরে রুকনি ইয়ামানি আর হাজরে আসওয়াদের যে ফজিলত এই দুইটা রসুল্লাহ সাল্লাম বলছেন ইন্না মাসহাহুমা ইন্না মাসহামা এই রুকনি ইয়ামানি আর হাজরে আসওয়াদা এই দুইটা জিনিস স্পর্শ করা হলো যে কাফারাতুল্লিল হতায়া জীবনে যত পাপ করেছে সবগুলোর কাফারা হয়ে যাবে তা রুকনি আমিন অতিক্রম করলেন এখানে একটা বিষয় রয়েছে যদি স্পর্শ করতে পারেন মুখে স্পর্শ করবেন তখন আর যদি চুম্বন করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো চুম্বন করা স্পর্শ করা ইশারা করা এই তিনটার ফজিলতের কোনো তারতম্য নেই একই ফজিলত চুম্বন করা স্পর্শ করা ইশারা করা তিনটার মধ্যে ফজিলতের কোনো তারতম্য নাই যদি আপনি স্পর্শ করতে পারেন সাথে সাথে হাতটা মুখে নেবেন যদি কোনো লাঠি দ্বারা খড়ি দ্বারা স্পর্শ করতে পারেন তাহলে সাথে সাথে ওটা মুখে চুম্বন করবেন শেষ স্পর্শ না করতে পারেন ইশারা করে মুখে চুম্বন করা যাবে না প্রথম শুরু হবে বিসমিল্লা আল্লাহ আকবর বলে শেষবারও যদি বলেন বিসমিল্লা আল্লাহ আকবর তাহলে আবার শুরু হয়ে গেল অনেকেই করে এটা শেষবার স্তব যখন শেষ হচ্ছে তখন চুপ থাকতে হবে শেষ বেরিয়ে আসলেন আর বাকিবার বলবেন আল্লাহ আকবার কিন্তু অধিকাংশ মানুষই দুই হাত দ্বারা ইশারা করে দুই হাতে মুখে চুম্বন করছে এমনকি আর একটা জিনিস আশ্চর্য সাফা মারুয়াতে গিয়েও মারু সাফাতে গিয়েও হাত দ্বারা ইশারা করছে কাবা ঘরের দিকে মারুয়াতে গিয়েও হাত দ্বারা ইশারা করছে যেটা করার দরকার ওটা করছে না একটু টাইম নিয়ে যদি এই এক মিনিট দেড় মিনিট টাইম নিয়ে যদি একটু দোয়া করতে পারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সাফা দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন মারুয়াই দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করেন একটু টাইম পাওয়া যাবে না হলে পুলিশ বেশি সময় থাকতে দেবেন আপনাকে কাবার দিকে ঘুরে আপনি একটু হাত তুলে দোয়া করে নিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হাত তুলে দোয়া করতেন এই জায়গায় যতটুক পান ততটুকুই করেন এটাই সুন্নাত দুর্ভাগ্য হলো এই অধিকাংশ মানুষই একটা যেটা ভুল করে সেই কমন ভুলটা আপনাদেরকে বলে দিই সেটা হলো এহেরাম পরার পরে এখান থেকেই ডান সাইডটা ডান কাঠটা বের করে নিয়ে মক্কায় রওনা দিল এর মধ্যে জহরের সালাত হলো বা আসরের সালাত হলো বা মাগরীবের সালাত হলো ও তো পড়ে গেছে ঢাকা থেকে বেরিয়ে গেছে ওই ডান কাঠ বের করে সালাত আদায় করছে অথচ এই ডান কাঠ বের করার বিধান কেবলমাত্র প্রথম তাওয়াফে যখন শুরু করবে তখন থেকে এর মধ্যেও কোন কোন মহাদ্দেশ বলছেন যে তিন পাক দেওয়ার পরে ডান কাঠটা ঢেকে নিতে পারবে আর বলছেন যে নাহলে সাত পাকে এটা করতে পারবে শেষ আর দরকার নাই মনে হয় বুঝাতে পারলাম না এহেরামকে কাপড় পরার নিয়ম কি ডান কাঠটা কি রাখা ফাঁকা রাখা শুধু যখন তফটা শুরু হলো তখন থেকে নিয়ে প্রথম তফ করার আগ পর্যন্ত এটা তারপরে মনে করেন এবার কি করবেন তিন পাক হয়েছে কাবলে চার পাক হয়েছে ঠিক জহর কিংবা আসর কিংবা মাগরেবের সালাতে হয়ে গেল সালাতে দাঁড়িয়ে গেল এখন কি ডান কাত ফাঁকা রাখবেন না ঢাকবেন ঢাকাটা ওয়াজিব না হলে সালাতি হবে না অথচ আপনি এহেরাম ঢাকা অফিস থেকে পরে নিলেন হসকাম থেকে পরে নেওয়ার পর থেকে নিয়ে মক্কা যাওয়ার আগ পর্যন্ত ডান কাত ফাঁকা রেখেই সালাতদাই করলেন যত সালাতদাই করছেন একটাও হয়নি হবে না সালাতের সময় কাঁধ ঢেকে সালাত করা ওয়াজিব অবশ্যই করতে হবে এটাও জানে না জানার কারণে ঘটনা ঘটছে এটা আর বই দেখে দোয়া পড়ে মুখস্থ দোয়া পড়া এটা চলবে না আপনি কোরআন ভুয়া দোয়াগুলো না পড়ে একটু কোরআন তেল করেন যতটুকু মুখস্থ ততটুকু পড়েন সুরা এখলাসের ফজিলত আপনি জানেন কিছুই জানেন না এমনটাও তো না যেগুলো জানা আছে তফের সময় বলুন বাপের নামে মায়ের নামে দাদার নামে তফ করবেন না বরং উল্টা কাজ যেটা সেটা করবেন আপনারা যে প্রচলিত কাজ সেটা করবেন না উল্টা যেটা অর্থাৎ শরীয়ত মোতাবেক যেটা সেটা আপনি তফ করার সময় আপনি নিয়াত করলেন যে এই তোয়াফে শুধু বাপের জন্যই দোয়া করব করতে পারেন আপনি এই তফে শুধু নানার জন্যই দোয়া করব মায়ের জন্যই দোয়া করব তফ করা অবস্থায় দোয়া করতে হবে মায়ের নামে তফ করতে হবে এটা নয় যেটা করে মানুষ স্বাভাবিকভাবে করে আজকে মায়ের নামে তফটা করে আসছি বাপের নামে তফটা করে আসছে নাম বলছেন কেন তফটা আপনি করেন সেখানে দোয়া করেন কার জন্য মায়ের জন্য দোয়া করেন সেই জায়গায় সারাক্ষণ যতক্ষণ থাকবেন যতটা ইচ্ছা ততটা আপনি তফ করার চেষ্টা করবেন এখানে তবে তানঈম থেকে বারবার উমরা করবেন এইরকম বোকামির পরিচয় দিবেন না শেখ সোহালে আল উসাইমিন রহিমহল্লাকে জিজ্ঞেস করছেন আমি কি মক্কাই গিয়ে তানিম থেকে উমরা করতে পারবো তখন তিনি বলছেন তোমার কি হায়েজ হয়েছে নাকি তোমার কি মাসিক হয়েছে তো বলছে আমার মাসিক অপেক্ষা আমি তো পুরুষ মানুষ তোমার মাসিক না হলে তুমি কি আনো যাবে তানিম তানিম উমরা করার জন্য তোমার কি মাথায় একটুকু নাই মা এসার মাসিক হয়েছিল বলেই তার ভাই আব্দুর রহমানকে সাথে নিয়ে পাঠালেন তানিমে মা আয়েশা আল্লাহ আনঘা উমরার এহরাম বাঁধলেন কিন্তু আব্দুর রহমান এহরাম বাঁধেননি আপনাকে এই বুদ্ধিটা শেখানো যায় না একটু মাথায় ধরে না একটু যে একসঙ্গে ভাই বোন উমরার এহরাম বেঁধে মক্কায় আসলেন কিন্তু আয়েশা রজিয়াল্লাহ বোন উমরার এহরাম বাঁধলেন কিন্তু ভাই উমরা এহরাম বাঁধলেন না এর থেকেই প্রমাণিত হয় এক সফরে উমরা একটাই এক সফরে উমরা একটাই এক সফরে উমরা একটাই কেউ কেউ বলেছেন মিকাত অতিক্রম করলে আবার উমরার এহরাম বেদে এসে উমরা করতে পারে কেউ কেউ বলতে চেয়েছেন কিন্তু আহমদ বিন হাম্বুল রহমুল্লাহকে জিজ্ঞেস করা হলো এক উমরার মাঝে আর এক উমরার দূরত্ব কতটুকু থাকবে তখন বলছেন যে মাথায় চুল গজাবে যতক্ষণে আবার চুল কামানো যায় এমন তো অবস্থায় উমরার দূরত্ব থাকবে এক উমরা থেকে আর এক উমরাত এবার কি হবে বলেন তো দেখি আহমদ বিন হাম্মল বহু আগের মানুষ তিনি এই ব্যাখ্যাটা দিচ্ছেন তাহলে ও কতবার চাঁচবে এক ব্যাকুব বললে যে একান্নটা হয়েছে উমরা যে কয়টা করবেন কয়টা করবেন তো বলছে একশোটা করার নিয়াত আছে তা চুল কামান না চুল তো কামানো হয় না কারণ চুল কামাতে গেলে তো চামড়া <laughs> খুলে যাবে মাথার মাথার চামড়া কেটে যাবে এই সমস্ত মানে বোকামি করার মানুষের কি দরকার আছে একান্নটি হয়েছে হোটেলে বসে থাকে না কাজই এটা করে আশ্চর্য হবেন মানুষের মূর্খতা কত নিচে নেমেছে কত নিচে নেমেছে মানুষের মূর্খতা বন্ধুরা আমার আপনারা এই প্রবণতা না রেখে আমি এখানে আর বুদ্ধি আপনাদের দিয়ে দিই উমরান নেকি যদি পেতে চান আপনি তাহলে যখন মদিনা যখন থাকবেন যদিও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেক সপ্তাহে মসজিদে কুবাতে আসতেন বারোশো এগারোশো চোদ্দশো বারো চোদ্দশো এগারো নম্বর হাদিস ইবনু মাজা খুলেন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান তাতাহারাফি বাইতিহি যে ব্যক্তি নিজ বাড়িতে পবিত্রতা হাসিল করলো অজু করলো ওয়া মসজিদা কুবা ওয়াসল্লা রাকাতাইন ওয়াসল্লা সলাতান রাকাতাইন না ওয়াসল্লা সলাতান বাড়িতে পবিত্রতা হাসিল করে আসলো মসজিদে কুবাতে এবং যে কোনো সালাত আদায় করলো কা উমরাতিন অমরাতিন ওই ব্যক্তি একটা উমরান নেকি পেয়ে গেল তো মদিনায় যায় বসে থাকেন তাহলে মদিনায় যান যাওয়ার পরে এক সপ্তাহ পরপর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসতেন কুবাতে এটা সহি মুসলিম অধ্যায় রচনা করা আছে এইভাবেই তো আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি প্রতিদিন গিয়ে আমি ও মসজিদে কুবাই গিয়ে দুই রাত করে সালাত আদায় করে আসি বা মনে করলেন আমি আজকে জহর পড়বো আমি আজকে আসর পড়বো হ্যাঁ মসজিদে নবমীতে সালাত আদায় করলে এক হাজার গুণ নেকি হয় পঞ্চাশ হাজার গুণ বেশি নেকি হয় হাদিস জয়ীফ মসজিদে আকসাতে পঞ্চাশ হাজার গুণ বেশি নেকি হয় সালাত পড়লে হাদিস জয়ীফ মসজিদে আকসাতে পাঁচশো নেকি বেশি হবে অন্য মসজিদের চেয়ে মসজিদে হারামে সালাত পড়লে এক হাজার নেকি বেশি হবে মসজিদে নববীতে পড়লে এক হাজার মসজিদে হারাম মক্কাই পড়লে এক লক্ষ এটা হলো সহি হাদিস হ্যাঁ আপনি সেখানেও পড়েন সালাত পড়েন যে কোনো সালাত পড়লে হারামের মধ্যে সালাত পড়লে আপনার নেকি হবে এটা তবে উমরান নেকি পাওয়ার জন্য আপনি মসজিদে কুবাতে এসে দুই রাকাত বা জহর এসে পড়লেন বা আসর এসে পড়লেন বা মাগরেব পড়লেন ওই নিয়াতে অজু করে বের হলেন সেখানে গিয়ে পড়েন তাহলে আপনি একটা উমরার নাকি পাবেন এই ভুয়া তানিমে উমরা করে জীবন নষ্ট করার দরকার নাই কেন কি দরকার বন্ধুরা আমার তিনটা কাজের নসিহত আপনাদের করছি হজ্জের সময় মদিনায় গিয়ে আপনি চেষ্টা করবেন আপনি আপ্রাণ চেষ্টা করবেন যে একটু রওজাতে গিয়ে সালাত আদায় করি তবে কখনোই নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের কাছে কিছু চাইবেন না চাইলে ওটা শিরকে আকবার হবে হস্ত দূরের কথা তখন ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন একবারে কারণ কোন ব্যক্তির কাছে মানুষের কাছে কিছু চাওয়া যায় না বন্ধুরা আমার কিছু শিরিক এবং বেদাত সংক্ষেপে তার মধ্যে একটা অধিকাংশ মানুষ ঘড়ি নিয়ে যায় কাবা ঘরে স্পর্শ করা নিয়ে আসবে তাই বরকতপূর্ণ হবে তাই ওখান থেকে পাথর কুড়ায় নিয়ে আসে নামাজ রুমাল এইগুলো কাবা ঘরের সাথে ঘুষে বেশি ঘুষা বুঝেন তো নিয়ে আসে বরকত হাসিল করার জন্য এটা কাফনের কাপড়টা জমজমের পানি দেয়া ধুয়ে নিয়ে আসে আর বলে যে এই কাপড় দামে কাফন পরা দিও বরকতপূর্ণ মনে করে তা আরো ভালো করে ঝাড়বে ওকে কারণ তুই এই শরীর পেলি কোথায় জমজম আর একটা বলেছিলাম তার ব্যাখ্যা বলিনি আমি জমজমের পানি বেশি খাবেন আর কি করবেন দোয়া করবেন আল্লাহর কাছে পানি খেয়েই দোয়া করবেন জমজমের পানির বরকটটা এতই বেশি আল্লাহ আকবার একদিন আপনাকে বলেছি জমজমের পানি কত আছে রাসুল সাল্লাহ সাল্লামের প্রথম হাদিসটা শোনা তিন হাজার বাষট্টি নম্বর হাদিস ইবনু মাজা মাউ জমজম লেমা শরিবালা জমজম যে উদ্দেশ্যে পান করবে ওই উদ্দেশ্য তার পূরণ হবে আপনার যে কোনো সহি মুসলিমের হাদিস চব্বিশশো তিয়াত্তর নম্বর হাদিস নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম বলছেন ইন্নাহা মুবারকা আবু বকর তুমি পান করো নিঃসন্দেহে জমজমের পানি বরকতপূর্ণ ও ইন্নাহা তামু তুমিন আর যত খাদ্য পৃথিবীতে আছে সমস্ত খাদ্যের মধ্যে যা গুণ আছে জমজমের পানিতে তার চেয়ে বেশি গুণ আছে মানে খাদ্য গুণ সমৃদ্ধ আপনি মনে করেন যে কলা বা বেদনা আনার এইগুলো খুব পুষ্টিকর জেনা জেনা জেনা জমজমের পানিতে যত পুষ্টি আছে পৃথিবীর কোনো খাদ্য এত পুষ্টি নাই বলছেন সেই মুসলিমের হাদিস ও ও সুকমিন যত রোগ থাক না কেন জমজমের পানি হলে সমস্ত রোগের ওষুধ আপনি পানি পান করবেন হ্যাঁ যখন আপনি তফ করলেন তফ শেষ করলেন তখন আপনি জমজমের পানিটা দাঁড়িয়েই পান করবেন যখন কোনো উদ্দেশ্য নিয়ে পান করবেন দাঁড়িয়েই পান করার চেষ্টা করবেন জমজমের পানি হারাম থেকে নিয়ে এসে হোটেলে খাবেন চেষ্টা করবেন শুধু জমজমের পানি খাওয়ার শেখ নাসিরুদ্দিন আলবান রহেমাহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন জমজমের পানি পান করতে গিয়ে যে আল্লাহ তোমার এই পানি বিখ্যাত মহাদ্দেশ ইমাম জাহাবি রহেমহুল্লাহ শামসুদ্দিন জাহাবি তিনি তোমার কাছে দোয়া করেছিলেন পানি হাতে নিয়ে আল্লাহ যেন আমার হাদিসের সনদগুলো যেন মনে থাকে কোন রাবি কি সেটা যেন বুঝতে পারি তুমি এই পানির বরকতে এটা করিও আল্লাহ তুমি সেটা দিয়েছিলে আমি তোমার কাছে চাচ্ছি পানি হাতে করে আলবানি রহমাহুল্লাহ এই বলে পানিটা পান করলেন আলবান রহমাল্লাহ বলছেন তারপর থেকে পড়া সনদ দেখা সনদ কখন আমার চোখ থেকে যায়নি জমজমের পানির এতটা বরকত আপনি পানি খাবেন নিয়াত করবেন পানি পান করলেন নিয়াত করলেন আল্লাহ আমার এই অসুখটা আছে তুমি এই পানির বদলতে অসুখটা তুমি দূর করে দাও তোমার নবী বলেছেন শিপা ও সুকমেন যত রোগই থাক না কেন জমজমের পানি খালে রোগ ভালো হবেই আমি বিশ্বাস করি হাদিসকে অতএব পানি খান আর সালাত দয় করুন বিভিন্ন নিয়াতে সালাত দয় করুন আল্লাহ অমুক পাপ করেছিলাম তুমি আমাকে এই পাপ থেকে মুক্ত করে দাও পানি নিয়ে আসবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে যতই হাদিয়া দিক না কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাদিয়া হলো জমজমের পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা আয়েশা রাজিয়াল্লাহা তিনি এইভাবে ধরে মানে এটা কি বলেন পার্শ্বে ধরে পানি নিয়ে যাচ্ছেন আর বলছেন দেখো রসুল সাল্লাহ সাল্লাম পানি নিয়ে যেতেন আমিও নিয়ে যাচ্ছি এটা হাদিয়া স্বরূপ দিতে হবে আপনারা নিয়ে আসবেন বাসায় রাখবেন খাবেন পানির কত শেষ নাই জমজম পৃথিবীতে যত পানি আছে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি ইন্নাহা তমু তমিন এটা হলো সবচেয়ে খাদ্যগুণ সমৃদ্ধ সবচেয়ে মানে রোগমুক্তির পানি হলো জমজমের পানি আপনারা যারা হজে যেতে পারেননি বা যেতে পারবেন আশাও করেন না আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে হজ্জে যাওয়ার তফিক দান করো আমিন অনেক ব্যক্তি আছেন অনেক ব্যক্তি আছেন আশা করেন পারেন না হয়তো কোনো দিক দিয়ে আল্লাহ তাকে হজে যাওয়ার সুযোগ করে দিতে পারেন আপনি আল্লাহকে বলবেন বেশি বেশি করে আল্লাহ এটা জান্নাতের জায়গা এটা নিদর্শন এটাকে বরকতপূর্ণ হুদাল্লিলা আলামিন আল্লাহ বলেছেন ইন্না উল্লাহ বাইতিন উদি আলিন নাস লাল্লাদি বাক্কা ভুবা হকাউ হুদাল্লিলা আলামিন প্রথম ঘর যেটা ইব্রাহিম আলাহাম নির্মাণ করেছিলেন এই ঘরটা গোটা পৃথিবীবাসীর জন্য বরকতপূর্ণ এবং পৃথিবীবাসীর জন্য এটা হেদায়তপূর্ণ আল্লাহ আকবর এখানে অসংখ্য নিদর্শন রয়েছে তার মধ্যে উল্লেখ করছেন মাকাম ইব্রাহিম তার মধ্যে একটা হচ্ছে মাকাম ইব্রাহিম এখানে মক্কা এবং মদিনা দুইটাই দুইটাই আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিদর্শন সেখানে যাওয়ার আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আমি আরো বলবো একটিবার দোয়া করবেন বিভ্রান্তির সময় আল্লাহ যেন এই মুসলিম বিশ্বের এই দুইটা কেন্দ্র মক্কে এবং মদিনাকে যেন তার নিজের হেফাজতে হেফাজত করেন আল্লাহ আমিন আজকে ষড়যন্ত্র চলছে কঠিনভাবে যত হজ কাছে আসে তত ষড়যন্ত্রের মাত্রা বাড়ে শিয়ারা চেষ্টা করে যে কিভাবে মক্কা মদিনাকে একজন পরিচিত আলেম কালকে তার একটা ভিডিও দেখে আমার এক ছাত্র ভিডিও দেখাচ্ছে যে দেখেন মক্কা মদিনার বিরুদ্ধেও যুদ্ধ করা যায় এটা হাদিসে নিষেধ নাই কথাটা একজন আলেম কিভাবে বলেছেন যাকে বাংলাদেশের অধিকাংশ আলেম বড় আলেম বলে থাকেন একজন বিখ্যাত ব্যক্তি আমি তার নামটা বলছি না আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন হ্যাঁ। বর্তমান প্রেক্ষাপটটা খুব কঠিন প্রেক্ষাপট চলছে মাঝখানে অনেক হাজি মারা গেছেন আপনারা শুনেছেন গত বছর আগের বছর আপনারা এটাও দোয়া করবেন আল্লাহ যেন হাজিদেরকে হেফাজত করেন এবং সঠিকভাবে হজ করে ফিরে আসার তৌফিক দান করেন আমিন মোয়াল্লিমদেরকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন এবং সঠিকভাবে মানুষকে হজ করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমিন আমি কথার বলছিলাম তবে একটা কথা বলার দরকার ছিল এই যে সামনে আসছে জিলহজ মাসের প্রথম দশটা দিন অর্থাৎ নয় তারিখ পর্যন্ত যেদিন মক্কায় হজ হবে সেই দিন হবে নয় আরাফা ওই নয় আরাফার দিনে আপনার একটা সিয়াম পালন করার চেষ্টা করবেন হাজিরা না এটা এটা হাজিরা না তার আগে এক তারিখ থেকে নিয়ে আট তারিখ পর্যন্ত টানা আপনি সিয়াম রাখবেন চব্বিশশো সতেরো নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাম নিয়মিত এই সিয়ামটা রাখতেন জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে কয় তারিখ নয় তারিখ পর্যন্ত নয় তারিখ তো রাখবেন আপনি নয় তারিখ পর্যন্ত আপনি রাখবেন হয়তো সাত তারিখেও আরাফা হয়ে যেতে পারে আপনার এখানে হ্যাঁ অনেকে যুক্তি দেয় তাহলে আরাফার দিনের সাথে আমি কেন সিয়াম রাখবো যদি একদিনে ইদি না হবে একদিনে সিয়ামি না হবে তা আরাফারটা মানবে কেন এটা জ্ঞানগত ত্রুটি আরাফা বাংলাদেশে হয় না আমেরিকাও হয় না আরাফা একটা একটাই জায়গা ওই জায়গার সাথে সংশ্লিষ্ট বলেই ওই দিন হাদিস আছে সিয়াম ইয়মে আরাফা আরাফার দিনে সিয়াম রাখতে হবে ওখানে তারিখ বলা হয়নি অতএব আর আরাফা সব জায়গায় হয় না যেদিন আরাফা হবে জানতে পারলাম আমি ওই দিনই আমাকে সিয়াম রাখতে হবে এটা রাখার চেষ্টা করবেন আপনারা আর মনে রাখবেন তিনশো ষাটটা দিন আরবি গুণনার মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিন হলো এই দশটা দিন আবার বলি কথাটা আপনি রমাজান সহ যত দিন আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে আল্লাহ রসুল বলছেন আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়ামুল আশর অর্থাৎ দুনিয়ার মধ্যে যত দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিন আফজালু আয়ামি দুনিয়া দুনিয়ার মধ্যে যত দিন অর্থাৎ বারো মাসে যতটা দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো প্রথম দশ দিন রসুল্লাহ সাল্লামের শেষ হাদিসটা অনুবাদ করছি মামিন আমালিন রসুল সাল্লাম বলছেন যে যত আমুল করবা এবং আমুল বলতে আসকা যত সাদাকা করবা তুমি এবং যত আমুল করবা তার মধ্যে শ্রেষ্ঠ আমুল হলো এই বছরের মধ্যে শ্রেষ্ঠ আমুল হলো এই জিল হজ মাসের প্রথম দশ দিনের আমুল আল্লাহ আকবর আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশর ওয়াল ফজরে ওয়ালায়ালিন আশর এই লায়ালিন আশর এই দশটি রাত এই দশটি রাত বলতে আল্লাহ রাবুল আলমিন বুঝাতে চেয়েছেন এখানে জিলহজ মাসের প্রথম দশ দিন দশটি রাত বলতে দিনে অন্তর্ভুক্ত দশটি রাত হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো রমজানের আর দশটি দিন বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো জিলহজ মাসের আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন বেশি বেশি করে বিশুদ্ধ আমুল করা তৌফিক দান করেন আমিন আল্লাহ যেন আমাদের যারা হাত যাত্রী যাচ্ছেন তাদেরকে শুদ্ধভাবে হজ করা তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের জিলহজ মাসকে বেশি বেশি মূল্যায়ন করার এই দশটা দিনকে মূল্যায়ন করা তৌফিক দান করেন আমিন বেশি বেশি আমুল করা আর বেশি বেশি সাদাকা করা এই দিনগুলোর মধ্যে অনেকে বাপের নামে কুরবানি করতে চায় আরে কুরবানির টাকাটা আপনার জিলহজ মাসের প্রথম দশ দিনে যে করে মসজিদে দান করে দেন যেহেতু মৃত্যু ব্যক্তির পক্ষে কুরবানি চলে না মৃত্যু মায়ের পক্ষে তো কুরবানি চলে না আপনি যেটা করতে চাচ্ছেন সেটাই আপনি জিলহজ মাসের প্রথম তারিখ দ্বিতীয় তারিখ তৃতীয় তারিখ সেটা আপনি মসজিদে বা এতিমখানায় মাদ্রাসা আপনি দান করে দেন এটা মানুষ বুঝে না এটা যে সর্বশ্রেষ্ঠ দান রমাদানের দানের চেয়েও জিলহজ মাসের প্রথম দশ দিনের দান সবচেয়ে বেশি আস্কা শব্দ ব্যবহার করা হয়েছে না বুঝার কারণে ভুল আমল করে আল্লাহ যেন আমাদেরকে সেখান থেকে হেফাজত করেন আল্লাহ আমিন আর একটা শেষে কথা হলো এই যে আপনারা অবশ্যই এক নজর হজমরা বইটা আমরা যারা সংকলন সংকলন করেছে আমরা বিনামূল্যে মানুষকে